হে রসুল তুমি আমার স্বপনের ফুল হে রসুল তুমি আমার স্বপনের ফুল তোমারই আশায় দিন চলে যায় তোমারই আশায় রাত কেটে যায় ঘুম যায় আখি দেখবে তোমায় তুমি আমার স্বপনের ফুল হে রসুল তুমি আমার স্বপনের ফুল হে রসুল তুমি আমার স্বপনের ফুল তুমি নেই এই ভবে যুগ যুগ হায় তুমি ছাড়া এ জীবন শূন্য রায় তুমি নেই এই ভবে যুগ যুগ হায় তুমি ছাড়া এ জীবন শূন্য রায় কোন পন্থাই তোমার যে পাই কোন পন্থাই তোমার যে পাই সারাক্ষণ আমি শরীর যে তোমায় তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল তোমারই আশায় দিন চলে যায় তোমারই আশায় রাত কেটে যাই ঘুম যায় আখি দেখবে তোমায় তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমায় শূন্য হৃদয়টাকে পুরা করো তাই স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমায় শূন্য হৃদয়টাকে পুরা করু তাই যদি না দাও গো দেখা এ ধরাতে হাই যদি না দাও গো দেখা এ ধরাতে হাই হাসরের মাঠে চিনে নিও তাই তুমি আমার স্বপনের পুল হেরাসুল তুমি আমার স্বপনের পুল তোমারই আশায় দিন চলে যায় তোমারই আশায় রাত কেটে যাই ঘুম যায় আখি দেখবে তোমায় তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল হেরাসুল তুমি আমার স্বপ্নের ফুল হে রসুল তুমি আমার স্বপ্নের ফুল